আবু উসমান বলেন একদিন আনাস ইবনু মালিক রদিল্লাহ তালাহ আমাদের বাণী রিফার মসজিদের নিকট গমনকালে তাকে কথা বলতে শুনেছি যে যখনই উম্মু সুলাইমান নিকট দিয়ে নবী সাল্লাহ সাল্লাম যেতেন তাকে সালাম দিতেন আনাস রদিল্লাহ তালাহ আরও বলেন নবী সাল্লাহ সাল্লাম এর যখন জয়নাব রদিল্লাহ তালাহ এর সঙ্গে বিয়ে হয় তখন উম্মু সুলাইম আমাকে বললেন চলো আমরা রসুল সাল্লাহ সাল্লাম এর জন্য কিছু হাদিয়া পাঠাই আমি তাকে বললাম হ্যাঁ এ ব্যবস্থা করুন তখন তিনি খেজুর মাখন ও পনির একসঙ্গে মিশিয়ে হালুয়া বানিয়ে একটি ডেকচিতে করে আমাকে দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পাঠালেন আমি সেসব নিয়ে তার কাছে উপস্থিত হলে তিনি এগুলো রেখে দিতে বলেন এবং আমাকে কয়েকজন লোকের নাম উল্লেখ করে ডেকে আনার জন্য আদেশ করেন আরও বলেন যার সঙ্গে দেখা হয় তাকেও দাওয়াত দিবে তিনি যেভাবে আমাকে হুকুম করলেন আমি সেভাবে কাজ করলাম যখন আমি ফিরে এলাম তখন ঘরে অনেক লোক দেখতে পেলাম নবী সাল্লাহ সাল্লাম তখন হালুয়ার পাত্রের মধ্যে হাত রাখা অবস্থায় ছিলেন এবং আল্লাহ তালার মর্জি মোতাবেক কিছু কথা বললেন তারপর তিনি দশ দশজন করে লোক খাওয়ার জন্য ডাকলেন এবং বললেন তোমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করো এবং প্রত্যেক পাত্রের নিজ নিজ দিক হতে খাও যখন তাদের খাওয়া দাওয়া শেষ হলো তাদের মধ্য থেকে অনেকেই চলে গেল এবং কিছু সংখ্যক লোক কথাবার্তা বলতে থাকলো যা দেখে আমি বিরক্তি বোধ করলাম তারপর নবী সাল্লাহ সাল্লাম সেখান থেকে বের হয়ে অন্য ঘরে গেলেন আমিও সেখান থেকে বেরিয়ে এলাম যখন আমি বললাম তারাও চলে গেছে তখন তিনি নিজের কক্ষে ফিরে এসে পর্দা ফেলে দিলেন তিনি তার কক্ষে থাকলেন এবং এই আয়াত পাঠ করলেন অর্থাৎ তোমরা যারা ইমান এনেছ শোনো নবীগৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয় খাদ্য গ্রহণের জন্য আগেভাগেই এসে পড়ো না যে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে যেন বসে থাকতে না হয় তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো অতপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও কথাবার্তায় মশগুল হয়ে যেও না তোমাদের এ কাজ নবীকে কষ্ট দেয় সে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতে লজ্জাবোধ করে আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না সুরা আল আহজাব আয়াত নাম্বার তেপ্পান্ন আবু উসমান রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন যে তিনি দশ বছর নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর করেছেন